সোনার দেশর ইকু না জবহার সোনার দেশর ইকু না জবহার সারা গোত্রেটের ফাই যে তু সারা গোত্রে টের পায় যে তু গাড়িয়ে বারে সোনার দেশর রাস্তা ঘাট ইকু না জবহাল সোনার দেশর রাস্তা ঘাট ইকু না জবহাল সারা গোত্রে টের পায় যে তু সারা গোত্রে টের পায় যে তু গাড়িয়ে মারে ফাল সোনার দেশর রাস্তা ঘাট ইকু না জবহাল সোনার দেশর রাস্তা ঘাট ইকুনা জবহার রাস্তার ডোরে কোম্পানি গঞ্জ দাওয়াত রাখে হ বুঝা যায় যে রোডর উপরে ফুটছে কত বম রাস্তার ডোরে কোম্পানি গঞ্জ দাওয়াত রাখে হ বুঝা যায় যে রোডর উপরে ফুটছে কত বম আর ডর খরে দেখলে উইতা ডর খরে দেখলে উইতা মোটা মোটা খান সোনার দেশর রাস্তাঘাট না জবহার সোনার দেশর রাস্তাঘাট না জবহাল সারা গোত্রেটের পায় যে তু সারা গোত্রেটের পায় যে তু গাড়িয়ে মারে ফাঁক সোনার দেশর রাস্তাঘাট না জবহার সোনার দেশর রাস্তাঘাট না জবহার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার সরকার ভোটর সময় আইলে আইবা জনতার দরবার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার সরকার বুটোর সময় ওইলে ভাইবা জনতার দরবার আর জনতা তো কোন বাইদি জনতা তো কোন বাইদি ই তার নাই খিয়ার সোনার দেশর রাস্তা ঘাট ই কুনা জবহার সোনার দেশর রাস্তা ঘাট ই কুনা জবহার সারা গোত্রেটের পাই যে তু সারা গোত্রেটের পায় যে তু গাড়িয়ে মারে পাল সোনার দেশর রাস্তা ঘাট ইকু না হাল সোনার দেশর রাস্তা ঘাট ইকু না হাল সার খাইতা কি জ্ঞানী বাজার যাওয়ার নাম লইলে জানে খান্দে ঠুট বাঙ্গিয়া রাস্তা বাইসাইলে সার খাইতা কি জ্ঞানী বাজার যাওয়ার নাম লইলে জানে খামদে ঠুট ভাঙ্গিয়া রাস্তা বাসাইলে এর লাগিয়াও লগে রাখি এর লাগিয়াও লগে রাখি মোল সোনার দেশর রাস্তা ঘাট ইকু না জবহাল সোনার দেশর রাস্তা ঘাট ইকু না জবহাল সারা গোত্রে টের পায় যে তু সারা গোত্রে টের পায় যে তু গাড়িয়ে মারে পান সোনার দেশর রাস্তা ঘাট না জবহার সোনার দেশর রাস্তা ঘাটর না জবহার চেয়ারম্যান মেম্বার অখলর খাসে জনতার আবদার বিপদ মুক্ত রাস্তাঘাটর বড়ই দরকার চারমের মেম্বার অখলর খাসে জনতার আবদার বিপদ মুক্ত ঘাটর বড়ই দরকার গাড়ির কষ্ট মানুষের কষ্ট গাড়ির কষ্ট মানুষের কষ্ট সৈতাম কত খাল সোনার দেশর ঘাট ইকো না হাল সোনার দেশর ঘাটর ইকো না হাল সারা গোত্রে টের পাই যে তু সারা গোত্রে টের পাই যে তু গাড়িয়ে মারে ফাল সোনার দেশর রাস্তা ঘাট ইকু না জবহাল সোনার দেশর রাস্তা ঘাট ইকু না জবহাল সারা গোত্রে টের পাই যে তু সারা গোত্রে টের পায় যেহেতু গাড়িয়ে মারে ফাল সোনার দেশর রাস্তা ঘাটর না জবহার সোনার দেশর রাস্তা ঘাটর না জবহার সোনার দেশর রাস্তা ঘাটর না জবহার সোনার দেশর রাস্তা ঘাটর না জবহার সোনার দেশর রাস্তা ঘাটর جب ہاں